নবী পাঠিয়েছেন সেই নবীদের মাঝে অনেকেই রসুল ছিলেন কিন্তু সব নবীদের শেষে তাদের কালিমার শেষে রসুল্লাহ এই ডিগ্রিকে আল্লাহ রব্বুল আলমীর সংযোজিত করে দেননি যেমন হজরত আদম আলা নবীরা আলাইহিস সালাম রসুল ছিলেন তার কালিমা হল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিহুল্লাহ রসুল্লাহ শব্দ নেই রসুল ছিলেন তার কালিমা হল মুসা আলী সালাম রসুল ছিলেন তার কালিমা হল সালাম রসুল ছিলেন তার কালিমা হলো ইল্লাল্লাহ ইব্রাহিম সালাম রসুল ছিলেন তার কালিমা রহমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ হজরত ইসমাহিল আলিহিসালাম রসুল ছিলেন তার কালিমা হল ইল্লাল্লাহ ইসমাহিল জবিহুল্লাহ হজরত দাউদ আলিহিসালাম রসুল ছিলেন তার কালিমা হল ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ কোন রসুলের শেষে রসুল্লাহ শব্দ আমাদের নবী রসুল ছিলেন সাথে সাথে কালিমা হল ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য রসুল পাঠিয়েছেন কিন্তু কালিমার শেষাংশে রসুল্লাহর এই পদবি এই ডিগ্রিকে সংযোজিত করে দেন আমাদের নবী একমাত্র নবী আখিরি নবী শ্রেষ্ঠতম নবী সর্বোৎকৃষ্ট নবী আল্লাহর পরেই যেই মহান সৃষ্টির স্থান সেই নবীর কালিমার শেষাংশে আল্লাহ আলমিন রসুল্লাহর ডিগ্রিকে সংযোজিত করে দিয়েছেন রসুল কাকে বলে আমরা অনেকেই জানি রসুল কাকে বলা হয় আমি একটু ভিন্ন শব্দে আপনাদের বলতে চাই আমি পবিত্র কালামুল্লাহ যে আয়াতাংশ তালামাত করেছি এখানে আল্লাহ বলতেছেন মোহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ মানে কি মোহাম্মদ মানে হল প্রশংসিত মোহাম্মদ মানে পচা জিনিসের প্রশংসা হয় খারাপ জিনিসের ভালো জিনিসের প্রশংসা হয় না আমরা যেমন কাউকে দেখে বলি যে এই লোকটার নাকটা কত সুন্দর মানে নাকটা প্রশংসিত নাকটা বলি যে এই লোকটার চেহারা কত সুন্দর মানে তার চেহারাটা প্রশংসিত চেহারাটা মা আমেনার কোলে যখন তার সন্তানকে রাখা হল মা আমেনা তাকিয়ে দেখলেন আমার সন্তানের নাকটা প্রশংসিত মানে মোহাম্মদ আমার সন্তানের কানটা মোহাম্মদ আমার সন্তানের চোখটা মোহাম্মদ আমার সন্তানের কপালটা মোহাম্মদ আমার সন্তানের থুতনিটা মোহাম্মদ আমার সন্তানের গানটা মোহাম্মদ আমার সন্তানের মাথাটা মোহাম্মদ আমার সন্তানের হাতটা প্রশংসিত আমার সন্তানের আঙ্গুল প্রশংসিত আমার সন্তানের পা মোহাম্মদ আমার সন্তানের পুরা বডি মোহাম্মদ তখন সন্তানের নামও রাখলেন মোহাম্মদ আল্লাহ ডিগ্রি দিয়েছেন রসুল আল্লাহর রসুল রসুল কাকে বলা হয় আমরা অনেকেই জানি রসুল কি করে রসুল অর্থ তো আমরা জানি রসুল বলা হয় সংবাদ বাহককে সংবাদ বাহক বুঝেন যে সংবাদ নিয়ে যায় নবীদেরকে রসুল এই জন্য বলা হয় নবীরা আল্লাহর কাছ থেকে ইমান এবং আমালের সংবাদগুলি এনে উম্মতকে জানিয়ে দিয়েছেন উম্মতকে রসুল সংবাদ বাহক যখন সংবাদ জানাতে মানুষের কাছে যায় তখন সে দুইটা সুরতে সংবাদ জানায় কয় সুরতে যেমন আজকে এই দারুল ইরশাদ উদ্দাওয়াল ইসলামিয়া বহুলা মাদ্রাসার মাহফিলে পাঁচ দিন আগে এই এলাকার একজন ব্যক্তি কথা কথা আবদুল্লাহকে মাদ্রাসার মুহতামিম সাহেব সংবাদ বাহক বানালেন যে হবিগঞ্জে গিয়ে আপনি এই সংবাদটা দিয়ে আসেন যে আগামী সপ্তাহে এই বহুলা এলাকায় মাদ্রাসায় মাহফিল হবে তাহলে আবদুল্লাহ হল সংবাদ বাহক সংবাদ আর এক শব্দ হলে রসুল এই সংবাদ বাহককে সংবাদ জানাতে বলে মোহতামিম সাহেব মাদ্রাসার একটা পোস্টার দিলেন মাদ্রাসার পোস্টারে দাওয়াতের কথা আসি নেই সংবাদ বাহক হবিগঞ্জে গিয়ে দুই তরিকায় দাওয়াত দিতে পারে এক নম্বর তরিকা হল তিনি হবিগঞ্জে গিয়ে বললেন ভাই সহ আপনারা সবাই বসেন সবাইকে বসেন বসানোর পরে মোহতামিম সাহেব যেই কাগজটা দিয়েছিলেন লিফলেট দিয়েছিলেন সেই লিফলেটের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটা করল দাওয়া দাওয়া দাওয়াত আমার কথা কি আপনারা বুঝেন পুরা লিফলেট করলে দাওয়াত হয়নি এই যে দাওয়াতটা হল এই দাওয়াতের শব্দটাও মোহতামিমের বক্তব্যটাও মোহতামিমের কিনা বুঝেন সংবাদ বাহ যিনি সংবাদ জানাতে বলেছেন তার হুবহু শব্দে সংবাদটা জানিয়ে দিয়েছে আরেকটা সুরতে সংবাদ বাহক সংবাদ জানাতে পারে সেই সুরতটা কি মোতাইম সাহেব তো কাগজ দিছে কিন্তু আবদুল্লাহ সাহেব ওই কাগজটা নিয়ে পকেটে ভাস করে রাখল রাইখে গিয়ে হবিগঞ্জ গিয়ে বলল ভাই সব আপনারা বসেন আগামী আজকে আচ্ছা, কত তারিখ উনিশ তারিখ না আঠারো তারিখ আগামী আঠারো তারিখ বহুলা মাদ্রাসায় মাহফিল হবে অনেক আলে গোলামা আসবেন আপনাদের সবার দাওয়াত দাওয়াত হয়নি ওইদিকে হয়নি কিন্তু মোতেম হিসাবে হুহু শব্দ হয়েছে ওই কাগজের মধ্যে যা লেখা ওই শব্দ হয়েছে কিন্তু দাওয়াত হয়নি মোতামিম সাহেবের উদ্দেশ্য হাসিল হয়নি হাসিল হয়েছে তবে প্রথম সুরাতে মোতাবিমের উদ্দেশ্য ঠিক ছিল এবং বক্তব্য শব্দ ঠিক ছিল দ্বিতীয় সুরতে মোতাবিমের বক্তব্য ঠিক আছে কিন্তু শব্দ ঠিক নেই ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুর আমিন তার নবীদের রসুল বানিয়ে পাঠিয়েছেন উম্মতকে ইমান এবং আমালের সংবাদ জানানোর জন্য সংবাদ বাহক রসুল বানিয়েছেন নবী যদি আল্লাহর সংবাদটা আল্লাহর হুবুহু শব্দেই উম্মতকে জানিয়ে দেন তাহলে সেই শব্দের নাম হয় কোরআন সেই শব্দের নাম হয় কোরআনের শব্দ আল্লাহর বক্তব্য আল্লাহর নাম নিতে কোনো আপনাদের ভয় হয় কোরআনের শব্দ আল্লাহর বক্তব্য কার আল্লাহ না আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হয় কোরআনের শব্দ আল্লাহর বক্তব্য আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের যেই সংবাদ জানাতে নবীকে দায়িত্ব দিয়েছেন নবী যদি আল্লাহর বক্তব্য ঠিক রেখে নিজের পক্ষ থেকে শব্দ দিয়ে উম্মতকে জানান তাহলে সেই শব্দের নাম হয় আদিম সেই শব্দের নাম কি হয় আবার বলতে আল্লাহ তার বান্দাকে যেই সংবাদ জানাতে বলেছেন নদী যদি আল্লাহর হুবহু শব্দেই উন্মতকে জানিয়ে দেন তাহলে সেই শব্দের নাম হয় কোরআন সেই শব্দের নাম হয় আর আল্লাহ তার বান্দাকে যেই সংবাদ জানাতে নবীকে দায়িত্ব দিয়েছেন নবী যদি আল্লাহর বক্তব্য ঠিক রেখে শব্দ নিজের থেকে বলে উম্মতকে জানান তাহলে সেই শব্দের নাম হয় হাদিস সেই শব্দের নাম কি বুঝা গেল কোরআনের শব্দ আল্লাহর বক্তব্য আল্লাহ হাদিসের শব্দ নবীর বক্তব্য কার আরে ভাই বক্তব্য কার আল্লাহর বক্তব্য এ কথাই আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়ামা আনিল হাওয়া আল্লাহ বলেন নবী তার নিজের পক্ষ থেকে হাওয়াই ভাবে খায়সাতের সাথে নিজের ইচ্ছা মতো একটা শব্দ নবী বলেন না ইন হুয়া ইল্লা ইউহা আল্লাহ বলেন নবী তাই বলেন যা বলতে আল্লাহ ওহির মাধ্যমে নির্দেশ দিয়েছেন নবী নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন তবে পার্থক্য আছে নবী যদি আল্লাহর হবু শব্দে বলেন তাহলে এটাকে কোরআন হিসেবে লেখা হয় আর যদি আল্লাহর বক্তব্য ঠিক রেখে নিজের শব্দে বলেন তাহলে তাহলে কি বুঝা গেল কোরআনও আল্লাহর বাণী হাদিসও আল্লাহ কোরআনও আল্লাহর বাণী হাদিসও আল্লাহর পার্থক্য শুধু কোরআনের শব্দ আল্লাহর বক্তব্য আল্লাহর হাদিসের শব্দ নদী বক্তব্য কার বক্তব্য পরিষ্কার বোঝা গেল কোরআন অস্বীকার করলে ব্যক্তি যেই মানের কাফের হয় হাদিস অস্বীকার করলে ব্যক্তি একই মানের কাফের কোন পার্থক্য আমাদের কবিকে আল্লাহ বলেছেন তুমি রসুল্লাহ আল্লাহ শুরুতেই বলেছিলাম আমাদের নবীর নাম মা আমেনা মোহাম্মদ রাখলেন সব মোহাম্মদ দেখে এখন প্রশ্ন হল আল্লাহ তার নবীর নাম কেন মোহাম্মদ রাখে যদি সময় থাকে তাহলে আমি শেষে বলব আগে আরেকটা কথা বলি আমি যে হাদিস তেলাবাদ করেছি হাদিসের মাঝে আল্লাহ নবী বলেন লাইউ আহাদুকুম বলবো চলবে আল্লাহর নবী বলে তোমাদের কেউ মুমিন হতে পারবে না তোমাদের কেউ ইমানদার হতে পারবে না তোমাদের কেউ জান্নাতি হতে পারবে না তোমাদের কেউ নাজাদ প্রাপ্ত হতে পারবে না তোমাদের কেউ জান্নাতবাসী হতে পারবে না লাইউ উমিন তুমি মুমিন না তুমি ইমানদার না কতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা হাত্তা আকুনা যতক্ষণ পর্যন্ত না আমি নবী মোহাম্মদ হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত না আমি নবী মোহাম্মদ তোমাদের কাছে অধিক মোহাব্বতের পাত্র হব মিন্নাসিহি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন নবী বলেন তোমাদের কেউ ইমানদার হতে পারবে না দিনদার হতে পারবে না জান্নাতি হতে পারবে না তোমরা সফল কাম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী মোহাম্মদ তোমার নিজের জানের চেয়ে তোমার সন্তানের চেয়ে তোমার মায়ের চেয়ে তোমার বাবার চেয়ে তোমার সব কিছুর চেয়ে তোমার ঐশ্বর্যের চেয়ে তোমার ক্ষমতার চেয়ে তোমার মেম্বারির চেয়ে তোমার চেয়ারম্যানের চেয়ে তোমার মন্ত্রিত্বের চেয়ে তোমার প্রধানমন্ত্রিত্বের চেয়ে তোমার গোটা বিশ্বের ক্ষমতার চেয়ে ততক্ষণ পর্যন্ত না আমি নবী মোহাম্মদ আহাদ অধিক মহাব্বতের পাত্র হব ততক্ষণ পর্যন্ত তুমি তাহাজ পরে কপাল তোমার ছেদ করে ফেলতে পারবে কাবার ঘরের ভিতরে ঢুকে তাহাজ পড়তে পড়তে কেমন পর্যন্ত সেরিদায় লুকিয়ে থাকতে পারবে অসংখ্য সারা জিন্দগি হজ জীবন তুমি তাহাজ করতে পারবে রোজা রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত না আমি নবী মোহাম্মদ তোমার সব কিছুর চেয়ে অধিক মোহাম্মতের পাত্র হব ততক্ষণ তুমি যত এবাদতি করো শুনে রাখো তুমি মুমিনি হতে পারলে না মহাব্বতের আসল আশিকের আসল নবী বলেন তুমি তো মুমিনই হতে পারবে না তুমি তো দিনদারি হতে পারবে না তুমি ইমানদার হতেই পারবে না যদি না তোমার সন্তানের চেয়ে আমি নবী মোহাম্মদ তোমার কাছে বেশি মহাব্বতের পাত্র না হই এর মানে সন্তানকে ভালোবাসা যাবে না নবী কিন্তু একথা বলেননি এক হলো মহাব্বত আর এক হলো অধিক মহাব্বত দুটো এক জিনিস দুটো এক জিনিস নবী কিন্তু এই কথা বলেন নাই মাকে ভালোবাসা যাবে না একথা বলেন বাবাকে ভালোবাসা যাবে না একথা বলেন নবী বলেছেন আমাকে অধিক ভালোবাসতে হবে অর্থাৎ কোন জায়গায় যদি নবীর মোহাব্বত একদিকে হয়ে যায় আর সন্তানের মোহাব্বত আরেক দিকে হয়ে যায় তাহলে সন্তান উৎসর্গ করে দেবে নবীর মোহাম্মদ নবীর মোহাব্বতকে প্রাধান্য হবে যদি কোথাও বাবার মোহাব্বত কোথাও মায়ের মোহাব্বত একদিকে হয় অপরদিকে আমার নবীর মোহাব্বত একদিকে হয় তাহলে মা বাবাকে উৎসর্গ করে দেবে কিন্তু নবীকে অধিক ভালোবাসার নিদর্শন প্রকাশ করে দেবে এর মানে মা বাবাকে ভালোবাসা যাবে না নবী বলেছেন আহাব আমাকে অধিক ভালোবাসতে হবে আমাকে অধিক পছন্দ করতে হবে এর কারণ কি নবীকে কেন বেশি ভালোবাসতে হবে ভালো করে বুঝবে এই দুইটা কথা বলে বিশ্বাস করে দেবে নবীকে কেন আমাদের বেশি ভালোবাসতে হবে সহজ উদাহরণের মাধ্যমে বুঝি আমাদের কথার কথা আপনার তিনজন বন্ধু তিন বন্ধুর মাঝে এক বন্ধু আপনার সব সময় কাছে থাকে কিভাবে আপনি ভালো চলবেন কিভাবে বিপদ থেকে মুক্ত হবেন কিভাবে আপনি ঋণগুলো শোধ করে ফেলতে পারবেন আপনার যাবতীয় সব কিছুর দেখভাল এক বন্ধু করে বাকি দুই বন্ধু করে না আপনি তিন বন্ধুর মাঝে কাকে বেশি পছন্দ করবেন যে আপনারা দেখাশোনা করে থাকে না এটা সহজ কথা না সহজ কথা যে বন্ধু আমার বিপদে এগিয়ে আসে আমার বিপদে আপদে আমার কাছে চলে আসে আমার বিপদ মুক্তির জন্য সব কিছু বাটলে দেয় ওই বন্ধু আমার কাছে অধিক মহাব্বতের না তো আল্লাহ রব্বুল আমিনের প্রতিটি বান্দার জন্য জাহান নামের ভয়াবহ আজাদ থেকে বাঁচা জরুরি না জরুরি না কেমনে আমি আজাদ থেকে বাঁচবো কবরের আজাদ থেকে বাঁচবো জাহান নামের আগুন থেকে বাঁচবো হাসরের ময়দানের ভয়াবহ হারাত থেকে বাঁচবো যারা জরুরি জরুরি এই জরুরি বিষয়গুলো আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন কোথায় দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার পথ জান্নাতে যাবার পথ আছে কোরআনে কোথায় আছে ভাই কোরআন এই কোরআন যিনি নিয়ে এসেছেন তিনি অধিক মহাব্বতের পাত্র হবেন না সব উদাহরণ আমাদের অনেকে প্রশ্ন করেন যে আল্লাহ তো নবীরে সারা প্রাণ পাঠাইতে পারতেন বললেন যে উহুদ পাহাড়ে প্রাণ সে পাঠাই দিল নবী লাগবে না আমাদের সমাজের কিছু পণ্ডিত আছেন যারা বলে আমরা কোরআন এবং হাদিস সরাসরি মানি কোন ব্যক্তিকে মানি না এখন আল্লাহ রব্বুল আলমিন সরাসরি কোরআন যদি নাজিল করতেন তাহলে অনেকের প্রশ্ন আসতে পারে সরাসরি কোরআন আসলে তো আমরা নবী ছাড়াই আমরা জাহান নাম থেকে মুক্তি পেয়ে যেতাম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ বলেছেন এটা ইম্পসিবল অসম্ভব নবী ছাড়া কোরআন পাওয়াই যেতে পারে না নবী ছাড়া কোরআন পাওয়াই যেতে দলিল কি কোরআন থেকে আল্লাহ বলেন ভালো করে খেয়াল করতে আল্লাহ বলেন প্রশ্নটা বুঝে আসছেন আপনাদের আল্লাহ বলেন এই যে কোরআন যেই কোরআন তোমাদের মাদ্রাসায় আছে তোমাদের মসজিদে আছে হাজারো বাচ্চার সিনায় আছে যেই কোরআন প্রতিদিন ইমাম সাহেবরা পড়ে যেই কোরআন মলাদবন্দি হয়ে আছে এই যে কোরআন আল্লাহ বলেন লাউ আজালনা যদি এই কোরআনকে আমি নাজিল করতাম অবতীর্ণ করতাম আলা জাবালিন পাহাড়ের উপরে কোথায় পাহাড় মনে খুব দুর্বল আর দুর্বল শক্তিশালী না আল্লাহ বলেন তোমাদের কাছে শক্তিশালী পাহাড় ওই পাহাড়ে যদি আমি কোরআন নাজিল করতাম লাউ ওই কোরআনের ভয়ে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত অর্থাৎ কোরআন বহনের ক্ষমতা পাহাড়ে কোরআন যদি পাহাড়ের বহন করার ক্ষমতা না থাকে আমাদের প্রশ্ন আসে না যে দারুণকের সাথে দশ বছরের বাচ্চাও তো পুরা তিরিশ পারা কোরআন মুখস্থ করে সিনার মধ্যে নিয়ে ঘুরে বেড়ায় কোরআন শরীফ মুখস্থ করার কারণে বাচ্চার পেট কোনোদিন ফেলে গেছে চলছেন পেট ফুলে গেছে এই জন্য হাসপাতালে ভর্তি করতে চলছেন হরিগঞ্জ আপনাদের ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করছে যে এই বাচ্চা কোরআন শরীফ সিনায় ধারণ করছে তো পেট ফুলে গেছে এরকম শুনছেন বলেছি আল্লাহ কয়ে আমি কোরআন শরীফকে যদি পাহাড়ের উপরে নাজিল করতাম পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এখন প্রশ্ন হল এই পুরা তিরিশ পারা কোরআন বাচ্চা তার সিনাই নিয়ে ঘুরে কেমনে প্রশ্ন আসে না দারুন দেবন্দের চালিফ কালাম মোহতামিম কারি তৈয়ব সাহ রহমতুল্লাহ খুব চমৎকার জবাব দিয়েছেন তিনি বলেন এক হল সূর্য আরেক হল চাঁদ এক হল সূর্য আরেক হল সূর্য হল জালালওয়ালা তেজস্বী চাঁদ হল জামালওয়ালা এই সূর্যের আলোটা মূল আলো চাঁদের নিজের কোন আলো আছে আমরা সবাই জানি না চাঁদের নিজের কোন আলো সূর্যের আলোটাই চাঁদের উপরে পড়ে আর রাত্রের বেলা সেই আলোটা পৃথিবীর দিকে আসে এটা চাঁদের আলোটা সূর্যের আলো আলোটা কার কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বলেন গ্রীষ্মকালে যখন মধ্য দুপুর হয় ওই মুহূর্তে খালি গায়ে রাস্তায় দাঁড়া থাকতে খুব আরাম লাগে আরাম লাগে খারাপ লাগে না শরীর ঘেরে যায় না সূর্যের দিকে তাকানো যায় সূর্যের দিকে তাকানো যায় তাকানো যায় কিন্তু এই সূর্যের আলোটাই যখন শুক্লপক্ষের চতুর্দশী চাঁদ পূর্ণিমা চাঁদ আকাশে ওই সূর্যের আলোটাই যখন চাঁদের মুখ চিরে পৃথিবীর দিকে আসে ওই পূর্ণিমা চাঁদের আলোর দিকে সবাই তাকাইতে পারে না চাঁদের আলোর দিকে তাকাইলে চোখ খারাপ লাগে শরীর গরম লাগে এটা কি চাঁদের আলো না সূর্যের আলো ভাই আলোটা কার আলোটা সূর্যের যেই সূর্যের আলোর দিকে সরাসরি তাকানোর ক্ষমতা কারণ ছিল না চোখ উল্টে আসত কিন্তু ওই সূর্যের তেজস্বী আলোটাই যখন চাঁদের জামালি সিনার বুক চিনি চাঁদের জামালি সিনার বুক চিরে পৃথিবীর দিকে আসে তখন আবাল বৃদ্ধ বনিতা সবাই অপরক নেত্রে চাঁদের আলো না সূর্যের ওই তেজস্বী আলোর দিকেই সবাই তাকিয়ে থাকতে পারে চোখ খারাপ লাগে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ বলেন ঠিক তেমনই যেমনি ভাবে সূর্য হচ্ছে জালালওয়ালা চাঁদ হচ্ছে জামালওয়ালা চাঁদের ওই জামালি সিনার মাধ্যমে সূর্যের জালালি সূর্যের ওই আলোটা যদি পৃথিবীর দিকে আসে কেউ তাকাতে পারে না কিন্তু জালালি সূর্যের আলো জামালি চাঁদের বুক চিরে আসলে সবাই দেখতে পারে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন হলেন জালালওয়ালা আল্লাহর কালাম ও জালালওয়ালা আল্লাহর জালালি কালাম কোরআন যদি সরাসরি পৃথিবীর দিকে আসতো পাহাড়ে নাজিল হতো তাহলে তোমরা তাকিয়ে দেখতে আল্লাহর জালালি কালামের তাজাল্লিতে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে দীর্ণ বিদীর্ণ হয়ে গেছে ক্ষত বিক্ষত হয়ে গেছে কিন্তু আল্লাহর ওই জালালি কালাম যখন নবীর জামালি সিনায় নাজিল হয়েছে নবীর জামালি জিব্বার মাধ্যমে পৃথিবীতে এসেছে তখন দারুল এরশাদের দশ বছর বাচ্চাও পুরা তিরিশ পাড়া কোরআন সিনাই নিয়ে ঘুরে বেড়ায় অসুস্থ হয় না কি বোঝা গেল নবী ছাড়া কোরআন পাওয়া সম্ভব ছিল ভাই আরে যেই কোরআনের পাহাড়ের পাহাড়ের ক্ষমতা নাই ওই কোরআন সরাসরি আমাদের কাছে নাজিল হলে আমাদের উপায় ছিল কি বোঝা গেল নবী ছাড়া কোরআন পাওয়া সম্ভব যেহেতু নবীকে ছাড়া কোরআন পেতেই পারি না যেই কোরআন হল জাহান্নাম মুক্তির পথ যেই কোরআন হল জান্নাতে যাবার পথ যেই কোরআন হলো সফলতার পথ এই সফলতার পথ জান্নাত যাবার পথ জাহান্নাম থেকে মুক্তির পথ যেই কোরআনে আছে আর এই কোরআন নবী ছাড়া পেতেই পারি না এই জন্য এমন দরদি নবী যেই নবী আমার বিপদের এত বড় বেঁচে থাকার এত বড় গ্রন্থ নিয়ে এসেছেন সেই নবীকে অধিক ভালো না বাসলে ওই ব্যক্তি আসলে মুমিনি হতে পারবে না ওই ব্যক্তি আসলে মুমিনি হতে পারবে দুই নম্বর হলো একজন ব্যক্তি এটা তো হচ্ছে যে বিপদের মুক্তির পথ দেখায় আরেকটা হলো বিপদে পড়ে গেছে এখন আপনার তিন ভাই তিন ভাইয়ের মাঝে আপনি আল্লাহ না করুন খেলখানা চলে গেছে মিথ্যা এখন আপনার তিন ভাইয়ের মাঝে দুই ভাগ দুই ভাই পলাইছে কিন্তু আরেক ভাই আপনার সামনে এসে দাঁড়ানো আপনার বিপদ মুক্তির জন্য এক উকিলের কাছ থেকে আরেক উকিলের কাছে আরেক উকিলের কাছ থেকে আরেক উকিলের কাছে এক জনের দ্বার থেকে আরেক জনের দ্বারে দাঁড়ে দাঁড়ে দৌড়ে গিয়ে গিয়ে আপনার ওই জেলখানার কুঠুরি থেকে মুক্তি আনিয়ে দিল এখন আপনার এই তিন ভাইয়ের মধ্যে কোন ভাই কি মহব্বত করেন যে দুজন পড়াই গেলে দুজনে কাকে যে আপনার বিপদে আপনার কাছে এসেছে যে আপনার বিপদে থাকে না ঠিক তেমনি ভাবে হাসুরের ময়দান ভয়াবহ হালাত আপনারা অসংখ্যবার হাসরের চিত্র আপনারা ওলামায় গ্রামের জবানে শুনেছেন অর্ধহাত উপরে সূর্য থাকবে সূর্যের ওই তেজস্বী আলোতে মানুষের মস্তিষ্কের মগজগুলি এক একটা ডিম যেইভাবে তেলের মধ্যে নিক্ষিপ্ত করলে টকবক করতে থাকে ঠিক তেমনি ভাবে সূর্যের ওই তেজস্বী আলোয় মানুষের মগজ টকবক করতে থাকবে সূর্যের ওই তেজস্বী আলোটা জমিন শোষণ করার ক্ষমতা রাখবে না কারণ জমিনটা হবে তামার জমিনটা হবে শুধু তাই নয় জাহান নাম লাফাতে থাকবে জাহান নাম আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি লাখো কোটি বছর যাবৎ ক্ষুধার্ত তুমি আমাকে বানিয়ে বলেছিলে আমাকে ভরবে মানুষ দিয়ে আমি লাখো বছরের ক্ষুধার্ত আমার ভিতরে আগুনের অভাব নাই সাপের অভাব নাই বিচ্ছুর অভাব নাই শাস্তির কোনো অভাব নাই আমার ভিতরে জায়গারও কোনো অভাব নাই আমাকে বলেছিলে মানুষ দিয়ে আমার ভিতরটা ভরে ফেলবে আমি তাকে দেখতেছি পুরা হাসরের ময়দান ভরা মানুষ আল্লাহ আমার আমি তো লাখো বছরের ক্ষুধার্ত আমারে একবার অনুমতি দাও আমি পুরা হাসরের ময়দানকে ক্রাস করে ফেলবো এক একজন মানুষ সূর্যের ওই তীব্র রশ্মির কারণে মানুষের এক একজন ঘামতে ঘামতে কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে কারো কোমর পর্যন্ত ডুবে যাবে কারো গলা পর্যন্ত ডুবে যাবে কারো পুরা মাথা পর্যন্ত ডুবে আগুন হয়ে যাবে এরকম ভয়াবহ অবস্থায় মানুষগুলি ছুটবে বাবা আদমের কাছে গিয়ে বলবে বাবা আদম আপনি তো আমাদের আদি পিতা জাহান নাম একদিকে লাফাইতেছে অপরদিকে সূর্য এত কাছে সূর্যের তীব্র খরদাবে আমাদের শরীরগুলি যেন জ্বলে যাচ্ছে মস্তিষ্কগুলি যেন টকবক করতেছে আমাদেরকে আল্লাহর কাছে একটু সুপারিশ করে বলে দেন এই আজাব থেকে আল্লাহ যেন একটু মুক্তি দিয়ে দেন বাবা আদম বলবেন আজকে আমার কোনো ক্ষমতা নাই ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমারে আগে বাসাও আল্লাহ আমারে আমাদের ভুল মানুষগুলি দৌড়ে যাবে হজরতের মুসার কাছে হজরত ঈসার কাছে হজরতের জাকারিয়ার কাছে হজরত আইয়ুবের কাছে হজরত ইউসাবিন নুনের কাছে সমস্ত নবীদের দাঁড়ে দাঁড়ে দৌড়াবে নবীরা বলবে আজকে আমার কোন ক্ষমতা নাই আজকে আমার কোন পাওয়ার নাই আজকে আমার কোন মুখ নাই আমি আল্লাহর কাছে গিয়ে বলবো এই যে লক্ষ কোটি মানুষ কষ্ট করতেছে তাদেরকে রক্ষা করো বরং নবীরা আল্লাহর দরবারে কপাল ঠেকিয়ে বলবে ইয়া নফসি ইয়া নসি আল্লাহ আমারে আগে বসাও আল্লাহ আমারে কিন্তু সেই মুহূর্তে সেই বিপদের মুহূর্তে মানুষগুলি দৌড়ে যাবে আখিরি নদী শেষ নবী শ্রেষ্ঠতম নবী রসুল আরবি সাল্লাহ আলী সাল্লামের কাছে মানুষ গিয়ে বলবে ইয়া রসুল আল্লাহ সব নবীরা নবীরা ফিরিয়ে দিয়েছে শেষ আপনার কাছে আসলাম আমাদের এই বিপদ মুক্তির জন্য আপনি একটু সুপারিশ করে দেন তখন নবী আরশের কাছে গিয়ে কপাল ঠেকাবেন আর বলবেন আল্লাহ ইয়া নফসি ওয়া উম্মতি আল্লাহ আমারেও বাসাও আমার উম্মতকেও দেখাও সেই বিপদের মুহূর্তে নবী আমাদের ভুলবেন আরে ভাই নবী আমাদের ভুলবেন বিপদ মুক্তির জন্য বিপদ মুক্তির সার্টিফিকেট বিপদ মুক্তির সংবিধান কোরআন নবী নিয়ে এসেছেন আবার যখন বিপদে পড়েই যাব সেই বিপদ মুক্তির জন্য এগিয়ে আসবেন আমাদের নবী এখন কে এত বড় পাতাল পোড়া কে এত বড় বেইনসাফ এমন দয়ালু নবীকে তার সব কিছুর চেয়ে বেশি ভালো না আসবে যে আসরের ময়দানে আল্লাহ বলেছেন ইয়াউমায়ে আখি ওয়া উম্মিহি আল্লাহ বলেন যে হাসরের ভয়াবহ ময়দানে মানুষগুলি তার ভাই থেকে পলায় যাবে মানুষগুলি বাবার কাছে গিয়ে বলবে বাবা আমার সুখের জন্য আমার আরামের জন্য কত সুদে ঘুষে খেয়ে আমার জন্য বাড়ি বানা দিত আমার জন্য ঘর নির্মাণ করে দিয়েছ আমার জন্য ব্যাংকে অজস্র টাকা রেখে এসেছ বাবা আমার জন্য এত কষ্ট করছো আজকে একটা নেকির জন্য আমি তোমার এই সন্তান জাহান্নামে পড়ে যাচ্ছে একটা নেকি দিয়ে দাও বাবা বলবে আমি জিন্দগিতে বিয়াই করব সন্তানটা মায়ের কাছে গিয়ে বলবে মা আমার হাত কেটে গেলে তোমার রাত্রে ঘুম হইতো না আমি অসুস্থ হয়ে গেলে তোমার রাত্রে ঘুম হইত না আমার জন্য তুমি কত কষ্ট করেছো মা আমার আরামের জন্য আয়াসের জন্য এত কষ্ট যে তুমি করেছো মা আজকে তোমার এই আদরের দুলাল এই ভয়াবহ জাহান নামের আগুনে পড়ে যাচ্ছে আমার গায়ে কাটা বিঁধলে তোমার ঘুম হইত না তাকে দেখো জাহান নামের ভয়াবহ সাপ হা করে আছে আমাকে গিলার জন্য মা একটা নেকি দিয়ে দাও তোমার সন্তান এই সাপের মুখ থেকে মুক্তি পেয়ে যাবে মা বলবে আমার তো বিয়েই হয়নি আল্লাহ যেই ভয়াবহ ময়দানে মা সন্তান চিনবে না বাবা সন্তান চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না সেই ভয়াবহ ময়দানে যেই নবী আমাদের ছেড়ে পড়াবে না যেই নবী আমাদের কাছে জেনে নেবেন আমাদের দুঃখে আমাদের কাছে এসে দাঁড়াবেন ওই নবীকে সব কিছুর চেয়ে যে বেশি ভালো না বাঁচবে এর চেয়ে কপাল পোড়া কেউ হতে পারে না এর চেয়ে কপাল পোড়া কেউ হতে পারে কেউ হতে পারে এই জন্যই নবী বলেছেন লাইন তুমি তো মুমিনি না আরে তুমি তো ইমানদারি না যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমার যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমার সব কিছুর চেয়ে অধিক ভালোবাসি শেষ কথা বলতেছি সময় শেষ হয়ে গেছে আপনি শেষ করে আমি প্রশ্ন করেছিলাম শুরুতে তারা আল্লাহ কেন তার নবীকে মোহাম্মদ বললেন মা আমেনা তো সন্তানকে মোহাম্মদ এই জন্য বলেছেন তাকিয়ে দেখলেন সব কিছু মোহাম্মদ ভুলে গেছে গেছেন পড়া মা আমেনা সন্তানের নাম মোহাম্মদ কেন রাখছেন ভুলে গেছেন তাকিয়ে দেখলেন সব মোহাম্মদ এই জন্য কি নাম রাখলেন আচ্ছা। আল্লাহ কেন নাম মোহাম্মদ রাখলেন এই কথা বলে বিশ্বাস করে আচ্ছা, আল্লাহ কেন রাখলেন আল্লাহ এই জন্য রাখলেন এই জন্য রাখলেন আল্লাহ জানেন আমি আমার নবীকে পাঠিয়েছি যেই নবীকে বলেছি সার্টিফিকেট দিয়েছি নিশ্চয় আমার নবী হচ্ছে সবচেয়ে উত্তম চরিত্রওয়ালা এই নবীর দিফায়ের জন্য এই নবীর ইজ্জত আব্রু হেফাজতের হেফাজতের জন্য আল্লাহ রব্বুল আলমিন এক লক্ষ চব্বিশ হাজার সিপাহ তারার সাহাবিদের তৈরি করেছেন যেই সাহাবিরা নবীর সামনে থেকে নবীর পেছনে থেকে নবীর ডানে থেকে নবীর বামে থেকে নিজের বুক ঝাঁঝরা করেছেন কিন্তু নবীর ইজ্জত হেফাজত করেছেন বদরে চোদ্দ জন সাহাবি শহীদ হয়েছেন পুহুদে সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন খন্দকে তেরো জন সাহাবি শহীদ হয়েছেন খায়বরে সতেরো জন তাহারি শহীদ হয়েছেন বলি লেহিয়ানে সাতষট্টি জন তাহারি শহীদ হয়েছেন বীরে মাউনায় বীরে মাউনায় দশজন তাহারি শহীদ হয়েছেন নবীর দশায় দুই শত ছাপ্পান্ন জন তাহারি নিজের জানের কুরবানি পেশ করে নিজের জানের নজানা পেশ করে নবীর ইজ্জত নবীর আবরু নবীর সম্মান নবীর শান হেফাজত করেছেন কিন্তু আল্লাহ জানেন নবীর শান হেফাজতের জন্য নবীর ইজ্জত হেফাজত করার জন্য নবীর সম্মান হেফাজত করার জন্য একটা সময় আসবে যেই সময় হাব্বাদ থাকবে না হুবাইব থাকবে না হুজাইফা সুহানি থাকবে না আমর বিন জুমরা থাকবে না যারা বুক টান করে তালহার মতো বুক টান করে সিনায় সত্তরটা তীর নিক্ষিপ্ত করে নিজের বুক দিয়ে দাঁড়িয়ে থাকবে কিন্তু নবীর আজমতের উপরে নবীর শানের উপরে নবীর সম্মানের উপরে একটা সামান্য আঘাত করতে দেবে না একটা সময় আসবে যেই সময় এমন মর্দে মুজাহিদ এমন আশেখ রসুল্লাহ থাকবে না ওই মুহূর্তে নবীর শানকে হেফাজত করতে হবে নবীর আজমত হেফাজত করতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন নাম দিয়েছেন মোহাম্মদ মানে প্রশংসিত মানে প্রশংসিত প্রশংসা করা হয় ভালো জিনিসের প্রশংসা করা হয় উত্তম জিনিসের প্রশংসা করা হয় শ্রেষ্ঠ জিনিসের খারাপ জিনিসের প্রশংসা হয় না মন্দ জিনিসের প্রশংসা হয় না জঘন্য জিনিসের প্রশংসা হয় না ব্যক্তি যখন নবীর শান নিয়ে আজমত নিয়ে কথা লিখতে যাবে নবীকে গালি দিতে যাবে প্রথমে বলবে মোহাম্মদ মোহাম্মদ খারাপ প্রথমে লেখবে মোহাম্মদ পরে লেখবে খারাপ যখন তার কলম প্রথমে মোহাম্মদ লিখে তারপরে খারাপ লিখতে যাবে তখন ওই ব্যক্তির কলম বলবে বেটা এই লোককে তুই বলতেছিস মোহাম্মদ মানে প্রশংসিত প্রশংস ব্যক্তিত প্রশংসিত ব্যক্তিত খারাপ হয় না তাহলে যেই ব্যক্তি মোহাম্মদ বলে নবীকে গালি দিবে তখন তার জবান বলবে তোর চেয়ে বড় মৃত্যু তার কেউ নয় যখন মোহাম্মদ শব্দ বলে নবীর ইজ্জতের উপরে আঘাত করতে যাবে নবীর সম্মানের উপরে আঘাত করতে যাবে তখন জবানি বলে দেবে বেটা তুই বলতে দিস লুপ্ত মোহাম্মদ মানে প্রশংসিত মানে উত্তম উত্তম ব্যক্তি তো খারাপ হয় না উত্তম ব্যক্তির চরিত্রে তো কালিমা থাকে না সে তো শ্রেষ্ঠ হয় উত্তম হয় তুই উত্তম বলে বলে আবার তার চরিত্র নিয়ে কথা বলতেছিস তাকে খারাপ বলতেছিস বলতিস সুতরাং বোঝা গেল তোর জবান তোকে বলবে তোর চেয়ে বড় মৃত্যুকার দাজ্জাল কেউ হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সত্যিকার আশেখ রসুল হয়ে নবীকে সত্যিকার অর্থে ভালোবেসে নবীর জন্য নিজের জানের কুরবানি পেশ করার তৌফিক দান করুন ওয়াখির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আল্লাহু